এবং আপনাদের আজাদ জগত থেকে হেফাজত করবেন আর যদি আমরা দুনিয়ার কাস্তিকের ময়ে পড়ে নবী আলাই সালাতামের তালিমকে ভুলে যায় তাহলে এই আদাব গদক থেকে বাঁচার আর কোন রাস্তা থাকে তো আলহামদুলিল্লাহ গত জুমাতে শুরু হয়েছিল কথা পুরা হয়নি সেটাই আজকে তোমার অবস্থ বিষয় যে নবী আলাই সাল্লাম বলেছেন রাতেইল এলম রাত্তরুল জাহাল ও দোহল্লিমান উঠে যাবে তার জায়গায় মূর্খতা প্রতিষ্ঠিত হবে মানুষটা এলে শিখতে রাজি হবে না মূর্খতা শিখতে রাজি হবে সেটাকে তুমি আর জ্ঞান বিজ্ঞান বলা হবে ওদের শেখার জন্য তোমার করা থাকবে দেশকে দেশ সফর করে আসবে মূর্খতার উপরে সার্টিফিকেট আনার জন্য জাহালার উপরে সার্টিফিকেট আনার জন্য দেশকে দেশ মানুষ সফর করবে অপরদিকে আল্লাহর বান্দা হিসেবে তাকে যে আল্লাহ এই শিক্ষাকে খরচ করে দিয়েছে সেই এলএম শিক্ষার ব্যবস্থা তার দেশে আছে তার আশেপাশে আছে এইখানে সে যাবে এই কোরআন কোন গুরুত্ব তার কাছে নেই তার গুরুত্ব আল্লাহ দুশ্মনরা যেসব সাবজেক্ট চালু করছে ওটাই গুরুত্ব আল্লাহ এবং আল্লাহ রসুল যিনি খালিক মালিক অপর দিকে যে রসুলের সুপারিশ ছাড়া আসলে ময়দানে কোনো বক্তান্ত থাকবে না সে রসুলের সুন্না যার শিখা ফর্জা আইন শিখতেই হবে আল্লাহ তালা বাধ্যতামূলক করে দিয়েছেন এই ফরজ আদায় করতে মানুষ আমি থাকবে আর যেটা বিঘ্ন দিন ইমান নষ্ট হয় বদিন হয়ে যায় কেউ খ্রিস্টান হয়ে যায় আর কেউ বাহ্যিকভাবে খ্রিস্টান হয় না মুসলমান থাকে কিন্তু তার অন্তরের মধ্যে খ্রিস্টানদের প্রাধান্য বিস্তার লাভ করে খ্রিস্টান হয় নাই মুসলমান আছে কিন্তু তার মন মানসিকতা যে এরাই শ্রেষ্ঠ জাতি আল্লাহ পড়ানোর উপর বলতেছেন মুসলমানরা শ্রেষ্ঠ জাতি এদেরকে আমি সারা দুনিয়ার কল্যাণের জন্য বানাই আর সে বিশ্বাস করতেছে খ্রিস্টানরা ইংরেজরা শ্রেষ্ঠ জাতি কোরআনের সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ বিপরীত একটা বিশ্বাস তা অন্তরের মধ্যে রেখেছে কেমন বোঝা গেল বোঝা গেল তার চাল চলন দ্বারা তার আখলাখ দ্বারা তার চরিত্র দ্বারা বুঝা গেল তার অন্তরে মহান রসুল্লাহ তারা ধর্ম নেই খ্রিস্টানদের প্রাধান্য দাও কেমন বোঝা গেল তার মাথার থেকে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ এ হোক খ্রিস্টানদের তরিকা এর কোন জায়গায় দূরবীন লাগায় শূন্য খুঁজে পাওয়া যাইতেছে না এটা স্পষ্ট দলিল যদি সে রসুলের আশক হইত রসুলের আশক হইত তো সে প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলকে ফলো করত আসে যে সে মাসুককে ফলো করে তাকে রসুল প্রাণপাত হোক لو كان حبك صادقا لأطعته فإن المحب لمن يحب مطيع কিতাবে লেখে আল্লাহ আলাদের কথা তুমি রসুলের সুন্দরকে মানছিস না তার উল্টাটা করছে তাকে রসল রসলের নাফরমানি করতেছে অপর দিকে তুমি দাবিদার তুমি একজন রসুল প্রেমিক রসুলের আসে একদিকে সুন্নতের বিরুদ্ধে কারণ আর একদিকে তোমার দাবি তুমি আসে রসুল আশ্চর্য কারণ হ্যাঁ? তোমার তাহলে একটা বুফে বুফের অভ্যস্ত তুমি আসতে পারো আর কাজ হলো প্রত্যেকটা কাজ রসুলের নাফার মানে প্রত্যেকটা কাজ রসুলের নাফার মানে এটাই আজকে দুনিয়াতে এটাই হচ্ছে দামি করতে কেউ দাম করতেছে না তারা আপনাকে রসুল রসুলের সবচেয়ে বড় আশেকটা অপর দিকে তাদের কাজ দেখে সব কাজ দাস আকিদা আকিদাগুলো সেরে আকিদাগুলো সেরে কাজগুলো বেদাস এ হলো রসুলের আসে রসুলের নাফরমান কে তাহলে তোর আকিদা হলো সেরে তুই রসুল্লাহকে হাজির নাজির মনে করো রসুল্লাহকে গায়ের জানলা মনে করো এগুলো আল্লাহ কোন রবি রসুল করলে এগুলো দেন নাই কোরআনের অসংখ্য আয়াত এর উপরে দলিল একটা দুটো অসংখ্য আয়াত যে গায়ক আল্লাহ ছাড়া কেউ জানে না আর তুমি মনে করতেছ রসুল গায়ক জান না হলো রসুল্লাহ হাজির নাজির তো ইমান নেই আর বেইমান যে হবে রসুল আছে বেইমান রসুল আসে হতে পারে ইমান নেই তুমি মনে করতেছ রসুল্লাহ আল্লাহ আপনি তৈরি রাতির নূরের তৈরি এখন আল্লাহ নিজেই নূরের কিনা তার কোন দলিল নেই সে বললো আল্লাহ যে নূরের ঠিক অভিজ্ঞ এই নূর তারা তার অস্তিত্ব পায়দা করতে তিনি তো আল্লাহকে নূরে তার দলিল দেখো আল্লাহকে নূরের তো দলিল দেখো আল্লাহ কিছু কথা আদেশে অতটা থাকতো তিনি নিজেকে লক্ষ লক্ষ পর্দাটা রাখেন চুরি করে রাখতেন যাতে তার হ্যাঁ, তাদের কারণে এই আপনার জমিন পশ্চিমত না হয়ে যায় অসংখ্য দূরের পর্দা দ্বারা নিজেকে পরিবেষ্টিত করে রেখেছেন যে পর্দা দিয়ে নিজেকে পরিবেষ্টিত করে রেখেছেন ওই নূরের নূরে আছে বিশ্বাস করে খোলেন কিতাব ইমানের হল হিজাব হল তিনি মরে কোথায় এটাই কোনো প্রমাণ নেই সেইখান থেকে দাবি বক্তব্য যে আল্লাহ নিজস্ব এক টুকরা লোক নিজের শরীর থেকে কেটে এটা তার রসুলের বয়সা করলেন হ্যাঁ। বিশ্বাস করলে সেই হয়ে গেছে সাথে সাথে পিছনে জন্মদিন সব মাটি হয়ে যাবে আল্লাহ কিন্তু এটাই করেনি আল্লাহ বলেন আমাদের দ্বারা যারা সম্ভব সেখানে আল্লাহকে ধরে নেওয়ার জন্য দূরে আর সেইখানটা এক টুকরা দিয়ে রসুলকে বানাই দিচ্ছে কত বড় ছেলেকে আঁকি দেয় এই ধরনের যত ছেলেকে আঁকিটা আছে এইগুলো নিজেরা প্রচার করে কঠোর করে আর কাজকর্ম কি সব বেদাতি করছে তাদের কোনো কাজের মধ্যে শূন্য আপনি খুঁজে পাবেন যত মাদার পূজা আছে কবর পূজা আছে পীর পূজা আছে এসব তাদের মধ্যে ইসলামে কোনো পীর পূজা নেই আপনাকে আল্লাহর সাথে জড়ে দেওয়ার পথ বলে দেবে কিন্তু আপনি যদি পূজা করবেন পীরকে পূজা করবেন এর কোন অবকাশ সরিয়াতে দেয়নি আপনার পীর থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অনেক দামি মানুষ ছিল তাকে সাহাবাহাম চিন্তা করার জন্য পারমিশন চেয়েছিলেন যে রসুল আল্লাহ এই কৃষ্ণা কায়সা সব দেশের লোকেরা তার রাজাকে চিন্তা করেন তো ওই রাজা কখনো স্থায়ী আপনি সর্দার রাজা কোন জগতের স্থায়ী রাজা রাজাদেরকে লোকেরা চিন্তা করে আপনি আসল রাজা আমরা আপনাদের চিন্তা করবো না কেন তাহলে আমাদেরকে দয়া করে এই পারমিশন দেওয়া হোক আল্লাহ রসুল দেন তিনি বললেন আমার আসলে আছে যদি কোন মানুষকে চিন্তা করা যায় থাকতো তো আল্লাহ তালা বিধিদেরকে আজাদ করতেন আমি দেখে চিন্তা করব যদি যায় থাকতো স্ত্রীর শ্রদ্ধা পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ছিল স্বামী কিন্তু আমার ছবি আছে আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যায় নাই তো মহিলারা স্বামীকে শ্রদ্ধা করতে পারবে না তোমরা আমার অন্য তোমরা আমাকে শ্রদ্ধা করতে পারবে না শেষ হয়ে যাবে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে আল্লাহ রসুলকে শ্রদ্ধা করা যায় নাই আর এখন এই আট থেকে রসুলরা হ্যাঁ যে একদিন মরে গেছে তার মাজারের পূজা করতে তার মাজারে তপ তার মাজারে তপ করতেছে আমার এই দাও এই দাও সন্তান দাও মাল দাও এগুলো করতেছে আমার তারা যা এখনো জিন্দা আছে তাদের পায়ের উপরে লম্বা হয় চিন্তা করছে তারা চিন্তা গ্রহণ করতেছে সেটা গ্রহণ করতেছে করে মানুষকে বেইমান হয় তো তাদের আকিদাও নষ্ট ইমান ইমান নষ্ট আর তাদের কাজ হলো তাদের কাজ হলো কি পীরের সুবিধা করা দিত নিজের সুবিধা করা দিত মনে করেন দেখবেন তাদের অনেকের লেবার দেখবেন তারা চাকর নিচু ছাড়া করে আল্লাহ রসুল আরাম কোন পুরুষ লুঙ্গি পাজামা কিছু করতে পারে আর বোঝা দিয়ে আছে বোঝা করতে পারে বোঝা দিয়ে চাকর রাখতে পারবে কিন্তু কোন লেবাস দিয়ে চাকর থাকা পুরুষদের জন্য যায় আরেকগুলো গলত প্রচার করতেছে মোজা পড়া থাকলে যায় না মোজা পড়া থাকলে তাকে ঢাকা যায় না আরো বড় কথা যতই মোজা পড়া থাকুক আপনার কোন লিবাস তাকে নিচে যেতে পারবে না তাকে উপর থাকতে হবে তা না হলে একেবারে আরাম না যাবে আরামকে আলাদা মনে করলে তার ইমান থাকবে না অপরদিকে ওই ব্যক্তির উপরে তাপুর নিচে পুরুষ হয়ে কোন লেবাস করবে আল্লাহ তালা কেয়ামতের বাজারে এত আগান্বিত হবেন তাদের দিকে ইস্তিফাত করবেন ইস্তিফাত করবেন এত আগান্বিত হবে যারা আজ থেকে রসুন দাবি করতেছে তাদের লেবাসের হাল লেবাসের হাল পরীক্ষা করেন তাদের আমল পরীক্ষা করেন তাদের আকিরা পরীক্ষা করো তাদের আমলের মধ্যে আকিদার মধ্যে ফেরেক পাইবেন বেজাত পাইবেন হারাম পাইবেন এত নাফরমানি কর হ্যাঁ? আর তুমি তার মহাব্বতের প্রকাশ করো এটা মিথ্যা দাবি এই দাবি গলত দাবি এটা আমি গ্রহণ করবো না তারপর বলতেছে তোমার মহাব্বত যদি সত্য হতো তুমি যে আজ থেকে রসম দাবি করলে তোমার এই দাবি যদি সত্য হতো তাহলে প্রত্যেকটা কাজে তুমি আল্লাহ রসুলকে ফলো করো রসুলের বাইরে তার আদর্শের বাইরে কোন কাজ তুমি করতে কাজ করতে হলে আমার নবীর তরিকা চাই বাইরে কোনো কাজ করবো একেবারে আসে না রসুন তোমার করতে হলে সুন্দর তুমি অনুসরণকারী হইতে কেন তাই নাল জন্য যে আপে হয় সে মাসুকে হলো না হলো করে এর বাইরে হাজার টাকা দিয়ে আপনি তাকে রাজি করতে পারবেন না তার মাসুকের চাল চলনের বাইরে কোন চাল চলনে সে সম্মত হবে না আমি আপনাকে আপনাদের শুনেন খোলার সময় নবী কালীম সাল্লাহ সাল্লাম মক্কা আলাদের সাথে কথা বলার জন্য হজরতে উসমান গনি রাজি আল্লাহ আমাকে পাঠিয়ে উসমানকে যাও মক্কা লোক বুঝাও আমি যুদ্ধ করতে আসি নাই তারা কেন যুদ্ধ তৈরি করতেছে আমি বাইতুল্লাহ টপ করবো চলবে শুধু বাইতুল্লাহ টপ করতে হবে বুঝানোর জন্য পাঠাই পাঠাইলেন আরো উসমান চাচা তো ভাই ওনাকে ওসমানকে সাথে করে কুরাইদের মজলিসে নিয়ে গেল তখন ওনার চাষা সবাই লক্ষ্য করল ইসলাম গনি রাজি আল্লাহ তালুর পাজারা চাষের উপরে উপরে নিচে না ওনার চাষা ভাই ওনাকে বলবে ভাই আপনি তো জানেন আমাদের সমাজে পাজামা চাকুর যত নিচে নামাই দেওয়া যায় তখন তাকে অভিজ্ঞান ধরা হয় সম্মানী ব্যক্তি ধরা হয় দেখেন প্রত্যেকটা জাহেলিয়া কিভাবে আধুনিকতার নামে অভিজাতের নামে নতুন করে আমার চালু হচ্ছে এ তো জাহেলিয়া ছিল এটা এখন ইংরেজদের তালিমের কারণে ব্যাপক হয়ে গেছে ইংরেজদের তালিমের কারণে প্রত্যেকটা জাহেলিয়া অন্ধকার যুগ মডার্ন নাম দিয়ে আধুনিকতার নাম দিয়ে সব আমাদের কান্ড খাওয়া হয়ে গেছে আমাদেরকে সুন্দর থেকে সরানো উচিত এটার জন্যই ইংরেজরা তাদের সিলেবাসকে তারা দুনিয়া ব্যাপক করে জানে যে এমনি কিছু করলে কেউ আমাদেরকে মানবে না এমনি কিছু বললে কেউ আমাদেরকে মানবে না কিন্তু আমরা আমাদের সিলেবাসকে ব্যাপক করে দিলে কোন দাঁড়ার দেওয়ার দরকার নেই অটোমেটিক তা আমাদেরকে ভালো করবে আমাদের কল্যাণ হবে তারা অন্তভাবে আমাদের কর্মকরণ করবে শিক্ষা এমন তাফিক এই জন্য তারা উঠে দেওয়ার দেবে উঠে দেওয়ার দেবে সিলেবাসকে ব্যাপক করে দেবে অটোমেটিক অটোমেটিক ইংরেজদের ফলোয়ার তৈরি হয়ে গেছে এটা আল্লাহ বলছেন যে তোমরা ইহুদ খ্রিস্টানদেরকে এক এক বিঘাতের মধ্যে ফলো করবা এক এক বিঘাতের মধ্যে অনুসরণ করবা তাদেরকে তার মধ্যে আমি আমি মনে করবা যখন ইউরোপ খ্রিস্টান থেকে ভালো করবে অটোমেটিক রসুলের সুন্দর থেকে ফলো যাবে একসাথে দিতে হতে পারে না আপনি সুন্দর তো মানবেন আমি হুজুর তরিকা মানবেন কিভাবে সম্ভব হয় এই দুটা একটা অপোজিট সুন্দর গ্রহণ করবে ইহুদিদের তরিকা থাকতে হবে ইংরেজদের তরিকা থাকতে হবে ইংরেজদের তরিকা গ্রহণ করবে তো সুন্দর থাকতে হবে কিন্তু একসাথে নিয়ে চলার কোন ব্যবস্থা নেই কিন্তু তারা নিয়ম দিচ্ছে ইংরেজরা নিয়ম দিচ্ছে তোমার লেবার তাকে নিচে যেতে হবে না হাতের উপর আসতে হবে এই নিয়ম এইটা একটা জায়গা সরিয়া দিতে লেবাস করার জন্য একটা জায়গা সরিয়াকে দিতে পুরুষদের জন্য কাশ্মীর উপরে থাকো হাতের নিচে থাকো কিন্তু সরকার মানে তারা হবে এখানে হবে ওর নিচে দেখতে কত বেকুব জাতি এরা এদের মেয়েদের হাঁটু পর্যন্ত করে আর নিজেরা তাকেও দিতে পারে অর্থমূলক ইন্টারন্যাশনাল গাধা এরা একটা আলাদা দেখা গেল ভাষার দরকার এটা উদাহরণ আচ্ছা ভাষার দরকার নেই এগুলো একদম মাটি দিয়ে হেসায় ভেসাইতে নিয়ে আচ্ছা তাদেরকে এগুলো শিখাই যে এইটুক হবে না আল্লাহ প্রশংসা করবে এটা হবে না তখন নিচে যেতে হবে বা আদরে ঘুরে আসতে হবে তাহলে এগুলো শিখে ওখানে কোনো কোনো আল্লাহর সহবাসে যাবে কোনো আলাদা আল্লাহ সহবাসে যাবে কোনো সংখ্যাতে যাবে ওই ইংরেজি পড়ো ওদেরকে ইমাম বানিয়ে চলতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় চুল দাড়ি মত আল্লাহ একটা বিধান দিচ্ছে চুল হয় আমি রাখো না হয় মন্ডল ভালো না হয় সমান্ত রাখো এর তিনটা যেটা মানুষের করো যেটা মানুষের করো কিন্তু সরকার বলবে একটি করে একটা হবে সাইড ছোট করো উপর দিয়ে লম্বা করো তো কি আছে নামে নামে খাইবে তুই ধরবে আর সামনে চুল ধরবে কিন্তু দেখলে মনে হয় নামে যাওয়ার তারা একদম চুল সামনে চুল ধরবে আর ইসলামের তরিকা রাখলে ধরবে বলতে গায়ে আগের থেকে সামনে লম্বা করে যাতে জাহান্নার ফেলতে প্রেস্তাবের কোনো তকলিফ না হয় কোনো অসুবিধা না হয় তিনটা তালিকা দিলে শুনে একটু পছন্দ হবে না আর আল্লাহ দুশ্মন ইবলিশ লাল্লাহ আলম ইবলিশ যেগুলো রোগ খ্রিস্টান্ত কিছু জারি করলো কত পছন্দ হয়ে গেল আল্লাহ রসুল দাঁড়ি কথা বলতে হবে ইবলিশ করে তার কথা হবে আর বিরাট করে রাখো বিরাট রাখো আমি একদম মুন্ডাই পারি একদম মুন্ডানো সঙ্গে থেকে বিরাট রাখা আল্লাহ রাসুল মানুষের ভালাতে রোজককে আমাদের সাথে গ্রহণ করতেছে আর আল্লাহর ব্যস্ত দেখে রাখি নিয়েছে তাদের কি ঘাড়ে ধরে নিয়ে যাবে তারা জেনে নেবে আল্লাহ বলছেন আনন্দমে গুরু আমি ভাই ধরে তোমাকে কাজ করব তোমরা তা না তা আমার তরিকা না আল্লাহ তরিকা ও সম্পর্কে কেসি গিয়ে ছোট করো যখন ছোট করো দেখো করো উন্ডানো উঠে মাত্র তারই না উন্ডান আবার বড় করে ছোটের কিনারা পর্যন্ত চলে আসলো হ্যাঁ, আল্লাহ রসুল যেটা বললেন দাঁড়িয়ে সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ পক্ষতে বলে দিলেন দাঁড়িয়ে বাড়াও কতটুক বাইরে গেল তারপরে আমল করে পরিমাণ দেখা দিয়ে গেলেন তিনি তিন দিক দিয়ে দুই সাইডে নিচে এক মুষ্টি ধরে বাকিটা ছেড়ে দিতেন এক মুষ্টি বাকিদের ছেড়ে দিতেন কিন্তু ধারণা পরিমাণ কি প্রত্যেকের নিজের হাতে এক মুষ্টি হইতে হবে চার আঙুল হইতে হবে বেশি বড় করা এক পছন্দ করেন আমার এক মুষ্টির কম করবেন আরাম মুন্দারও হারাম আর যার দাড়ি লম্বা হয় সে ক্যাকের সাথে ছোট করে রাখে এটা হারাম কিন্তু দুই হারামের আজারে পার্থক্য আছে দুই হারামের আজারের মধ্যে পার্থক্য আছে পুরুষের ভেল মুন্ডাই কেউ ফেল এক মুক্তিতে ষোলো বছর ফেল একজন করছে আর একজন সতেরোটায় ফেল করছে করছে একজনে কিছু নাম্বার পাইছে আর একজন একদম দিন দাঁড়িয়ে আছে এক বছর আরো চত্রিশ হতে লাগবে এক একটা প্রত্যেকের জায়গায় তার বাহিনীকে দিয়ে আল্লাহ তাকে উঠেছে আমরা এই দুষ্কর্মটা দুষ্পন্দটা ইবনেসের খবর করতেছি অর্থাৎ আমার থেকে বারবার হবে কি কাজের জন্য রসুলের শূন্য তুমি তোমার জিন্দগিতে বাস্তবায়ন করো আর জমিন বাসীর জিন্দগিতে বাস্তবায়ন করার জন্য দাওয়া দাও তালিম করো এই উন্মতকে বারবার হতেই কাজের জন্য বলতেছিলাম যে সে আমাদের আলামত এই যে এলেন মানুষটা শিখতে রাজি হবে মাদ্রাসা চান্দা দেবে মাদ্রাসাও করবেন কিন্তু তাপ ফেলে দিবেন তাপ ফেলে করবেন তাস খেলে বাংলাদেশে হোক তাও যাবে না সে আমার ছেলেটা আমেরিকায় হোক এদেশে হাজারো লোক চাইবেন বাচ্চা হওয়ার সময় বিবিকে আমেরিকায় পাঠাই আমেরিকায় পাঠাই ওখানে সিটিজেনশিপ পাওয়ার জন্য এক দুজন না হাজার লোক চাইবেন তাদের দেমাগের মধ্যে নাস্তানিয়ত এই খ্রিস্টানবাদ এত বেশি আওয়া হয়েছে তাদের দেমাগের উপর চেপে যাচ্ছে তো তারা অন্য কোথাও কামিয়ে দিয়ে দেখতেছে রসের সুন্দর মধ্যে কামিয়ে দিয়ে দেখতেছে না তারা কামিয়ে দিয়ে দেখতেছে আমার ছেলে যদি ওই দেশে যায় নাগরিক হতে পারে আমি কামিয়াব এটা কামিয়াবির কি হল এখানে কামিয়াবির কি আছে আপনার পৌরবিক ওখানে নাগরিক হয় তো কামিয়াবের কি আছে কোন আয়াত দেখেন যে খ্রিস্টানদের দেশের নাগরিক করতে পারলে তার জন্য এই ফজিলা তোলা হয়েছে কি কামিয়াবি বরং কি হল আপনি নিজে হাতে আপনার ছেলেকে খ্রিস্টান হওয়ার জন্য আগায় দিলেন হয় খ্রিস্টান হয়ে গেল না হয় তো নামটা মুসলমান থাকবে আদম শোনার যে মুসলমান থাকবে কিন্তু মন মস্তিষ্কের দিকে আপনার ছেলে খ্রিস্টান হয়ে যাবে এর জন্য আপনি উদ্যোক্তা আপনার ছেলেকে বেইমান নামার জন্য আপনি দেয় কেন বলেন আপনার ছেলে আমেরিকায় জন্মগ্রহণ করো মৌলানা মাহমুদ আসলাম সাহেব যাত্রাবাড়ির ভোটার সাহেব আমরা একই সাথে কাজ করছি পুরুলিয়ার ঘটনা করে দিতে ওনার এক ভক্ত ওনার মানে দোয়া দিতে কিন্তু আমার দিদিকে পাঠিয়ে দিচ্ছি আমেরিকায় রাস্তা রাস্তাঘাটে হবে তো দোয়া করে দেবো যদি তো আমেরিকা কেন পাঠাবেন বক্কায় পাঠান বক্কায় পাঠালে সরিয়া চলে যায় আপনার ছেলেকে বাক্কি বলা হয় হয়তো আচ্ছা, মদিনায় পাঠাবেন তাহলে আপনার ছেলেকে মাদানি বলা হবে সেদিন আপনার ভালো ডাকের আছে আল্লাহর কাছে সে ছিল মাক্কি মক্কা থেকে মাক্কি মদিনা থেকে বাধারি কিন্তু রাত ফজিলত এর উপরে আজকে ভেসে দেখতে পারে এটা করে হ্যাঁ মোড়ামুড়ি করে বুঝতে আমি কেন পাঠাইলেন যে এখানে পাঠালে তো আমেরিকার নাগরিক হবে না এইখানে পাঠাইলে তো আমেরিকার নাগরিক হবে না এই জন্য মোড়ামুড়ি করতেছে বলে শুনে দেখেন আমার কাছে এরকম কোনো তাবিজ নেই আপনি যে তাবিজ যদি আসছেন তো ওখানে দেয় বাচ্চাটা হয়ে যায় আপনার ছেলেটা আমেরিকার নাগরিকত্ব পায় এর উপরে তামিল আমার কাছে নেই যেহেতু ওনারা খাস লোক তারা বোঝানোর জন্য করলেন তারা বোঝানোর জন্য আমারও তো বলার জিনিস না আমার কাছে তাদের কি আছে আপনার দুজন প্লেনে পাঠিয়ে গেলেন আমি তো তাবিজ দিব ওই প্লেন ক্রাস করে আপনার ডিগ্রি খতম হয়ে গেল বাচ্চা আছে এই তাবিজ আছে দিবেন এটা তারা বোঝানোর জন্য কথাটা বললেন এটা কি কোনো তামিল হয় নাকি তামিল হয় সেই লোকটা তো ওনার পিছনে অভাব করে খ্রিস্টানদের এত ভক্ত হয়ে গেল এই যে ওনার দোনার থেকে এই খ্রিস্টানদের ভক্তি খতম করার জন্য কথাটা বললেন তো তুমি যে তামিল করছো ওই তামিল নেই আমাদের কাছে ওই তেলেন ক্লাস করে পড়ে যাবো এই তামিল আছে এই হল আমাদের অবস্থা আমাদের সমাজের মধ্যে খ্রিস্টানদের প্রাধান্যতা এত বেশি হয়ে গেছে ওই যে ছেলে ছেলে মেয়ে শক্ত হয়ে গেছে কিছু নিয়ে মেয়েদেরকে শক্ত হয়ে গেছে আবার আসতেছে প্রথম তো তামিল নিতে আসলো তাতে বাচ্চাদের খেলতে ভালো তামিল নিয়ে গেল আবার পাঁচজন আসো জোর আমার ছেলেটা তো খ্রিস্টান হয়ে গেছে আমার মেয়েটা তো এক খ্রিস্টান ছেলের সাথে বিয়ে হয়ে গেছে তাতে ওদের বিয়েটা খোদানো যাচ্ছে স্বামীকে পয়লা ধ্বংস রাস্তা ফেলে দিল ফেলে দিয়ে আবারও তাদের নিতে আসছে যে ছেলে খ্রিস্টান হয়ে গেছে মেয়ের খ্রিস্টান ছেলের সাথে বিয়ে বসছে কেবল ফেলাতে তাবিজ দেবে এলো দ্বিতীয় তাবিজ আবার তারপর তাদের নিতে আসছে ছোট মেয়েটা পাঠাই দিচ্ছি তো তাবিজ দেন তো শরীর খারাপ ওখানে যেতে পারে যেন চাকরি বাকরি হয়ে যায় দেখেন কয়েকদিন আগে তাদের নিতে আমরা ছেলে খ্রিস্টান হয়ে গেছে আবার সে আরব মেয়ে খ্রিস্টানের সাথে বিয়ে হয়ে গেছে এখন তো কোন সাহায্য আরব মেয়েকে পাঠিয়ে মানে দিচ্ছে খ্রিস্টান বানানোর জন্য এই যদি মুসলমানদের বেমার হয় এই যদি মুসলমানদের ভুল হয় এই মুসলমানকে ধ্বংস হাত থেকে কেউ আসলে বলে যার দিমাগের মধ্যে রক্ষণের কোনো গুরুত্ব নেই যা দিমাগের না দুষ্কর্মের অত গুরুত্ব এটা ভিন্ন মশলা যে আমেরিকায় চাকরি করতে যাওয়ার জন্য যাওয়া যায় না কিনা যাওয়া থাকলে তার জন্য যায় যে ওইখানে দেয় পরিবেশের তার থেকে সীমা কষ্ট করে ধরতে পারে তার জন্য যাওয়া যায় নেই যে এই দেশে বহু আর সঙ্গে চিল্লা লাগাইছে বহু আইনার প্রভাব উঠাইছে সে ইমানের মজবুত হয়ে গেছে ওইখানে গেলে সে ওইখানে পরিবেশ দেখে তার দিন ইমান খারাপ করবে না বলবো ওইখানে দু চারজনকে দাঁড়াচ্ছে মুসলমান বানাবে এই তো পাকাপুক্তাই দরকার আছে কিন্তু তার জন্য যাওয়া যায় এই রসাপুর ইমাম প্রচুর পথে পানি আনা ইমাম এদের জন্য ওখানে সফর করা কোনো চাকরির জন্য দেওয়া পড়াশোনার জন্য দেওয়া যাই নেই ইমান কষ্ট হতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া এমন কোনো কাজ করা যায় নেই ছিলাম যে আমাদের আলামতেই যে মানুষ পড়ার হাতে ধরে গেলেন শিখবে না আর যা শিখবে তার মধ্যে অধিকাংশ শিখবে দুনিয়াদারির জন্য চাকরি শিখলে আরব দেশে ভালো ভালো চাকরি পাওয়া যায় আরবি শিখলে আরব দেশে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে তো চাকরি করার জন্য আরবি শিখা যায় না দিনের বিদ্যা ব্যবসা রোজগার করার জন্য শিখা আরাম কোরআন হাদিসের বিদ্যা একমাত্র আমার জন্য শিখতে হবে দুনিয়া তো তার পায়ে এসে পড়বে দুনিয়া তার পায়ে এসে বরাবরই হবে তার নিয়োগ করার দরকার নেই দেখে দিনের চিন্তা শিখবে আল্লাহ আপনি সহ্য করার জন্য দুনিয়া তার পায় হবে আমাদের জগতে আপনাদের বহু ধরনা আছে হাতিয়া দিতে আসছে ওনারা বড় আমাদের হাতিয়া নিতেন না যা করে ঠিক আছে দাও অল্প কিছু দাও পাঁচ দশ টাকা দাও শরীর শূন্য থাকছে ঠিক আছে মানাও করা যায় না শরীর শূন্য আমি তো যা বেতন পাচ্ছি তাও চলে এই টাকা ঘুরবো একজন এখন দ্বিতীয় আসতে বড় অ্যামাউন্ট তিনি করবে না দেবো না বহু রকম চেষ্টা করছে লাগাইছে কাজ হয়নি পরে সে লোক কি করছে অর্থাৎ তার নামে তুমি রহমতুল্লাহ দুটার মধ্যে টাকা ঢুকাই চলে গেছে আর উনি আপনাকে মজুদ শেষ করে বের হয়েছে দুটার মধ্যে পা ঢোকে কি কি হলো তাও ধরে কেন একজনে দেখতে পেয়েছে তবে উনি কি জন্য বললেন তবে বের দেখবে দেখে ওই সে বিক্রি আমাদের টাকার নোট ওর মধ্যে ঢুকে গেছে তো আল্লাহ জন্য কোরআন হাদিস শিখলে দুনিয়াটা তার জুতার মধ্যে ঢুকবে খেয়ে নিবে আছে তাহলে নিয়োগ করাও দরকার নেই এইটা দিয়ে এই জিনিস করা নিয়োগ করা দায়িত্ব চা পাঠাইবেন চা এর তো যাবে পাথরে চা পাঠানো যাবে না এর জন্য কি পাঁচশো টাকা নোটের দাম লাগবে যে এইটা কি না পড়াইলে আগুন না জ্বালালে তা হবে না পাঁচশো টাকার নোট দিয়ে আগুন জ্বালালে তা হবে পাঁচশো রুপি হবে না তো পাঁচশো থেকে কাজ হয় এখানে আমি পাঁচশো টাকার নোট দিচ্ছেন কেন দুনিয়াতে ব্যবহার করে আদর করা যায় দুনিয়াতে ধর্মা হয়ে আদর করা যায় দুনিয়াতে রিক্সা করে হাসল করা যায় কত কত দুনিয়া আদর করে তার জন্য আপনি এত দামি জিনিস কোরআন এটাকে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য কোরআন শূন্য তো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ থেকে মূল্যবান হয় কিছু নেই এটা পাওয়ার জন্য এটা এত মূল্যবান জিনিস কেউ দুনিয়া হাসল করার জন্য ব্যয় করলো তারা এটাই তো আমাদের অলামত গেলে মধ্যজন কোনো শিখবে না আর যা কিছুটা আসবে এদের নিয়ে খারাপ অধিকাংশ নিয়ে খারাপ ওটা দিয়ে দুনিয়া আসল করা নিয়ে করছে এই জন্য ধারণা নিয়ে করি আমরা আমাদের ছেলেদেরকে অবশ্যই এলেন শিখাইছি নিজেরা আনন্দের সব আছে অবশ্যই এলেন শিখবো আল্লাহ মানে শেখানো আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য যে এলেন না আছে আপনি গোলামি কি দিয়ে করবেন আপনি গোলামি কি দিয়ে করবেন আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনার শিক্ষক টাকা চাকরি হয়ে গেছে মানে আপনি ওই অফিসে চাকর চাকরি কতটা করতে গেছে কতটা চাকর থেকে আপনি সেখানে চাকর ধরুন ওই অভিজ্ঞতা কর তাকে ডিউটি আপনাকে জানতে হবে বিশ হাজার খাইবেন আর দশ বস্তায় ঘুরবেন তখন চাকরি থাকবে অবস্থা থেকে ডিউটি জানতে হবে যেমন কাজ তো আল্লাহ এত ফাঁসলেন দিলেন আমাকে ত্রিশ ত্রিশ ফোড়া বানাইলেন ত্রিশ ত্রিশ ফোড়া সারা দুনিয়া আপনার আমার খাবেন জানলাতে সমস্ত নিয়ামত আপনার আমাদের নিজাম এত ফ্যাসিলিটি দিলেন তাহলে আপনার আমাকে জানতে হবে না যে আমার ডিউটি কি আমার দায়িত্ব কি সেই দায়িত্ব জানতে গেলে আপনাকে এলেন শিখতে হবে এলেন শিখতে হবে আপনার বাচ্চাকে আসার পদক্ষেপ আসাইতে হবে আপনি যে কত বড় বললেন তার বুঝাইতে হলে এলেন শিখেছে আপনার বাচ্চাকে আপনি চান খ্রিস্টান না হোক বেমান না হোক নাস্তিক না হোক এলেন শিখাইতে হবে আপনি চান আপনার বাচ্চা আপনাকে চিনুক আপনি কি জিনিস আপনার দিকে একবার মহাপ্রতের দৃষ্টিতে চাইলে তার আমল না নামায় আল্লাহ তাহলে একটা কবুল হজর সাবধান পাবেন আপনাকে নামাজ করলে যদি মাত্র না হয় সে ইমান নিয়ে মরতে পারবে না ইমান নিয়ে মরতে পারবে না এই জিনিসগুলো সে বুঝো যদি আপনাদের চান এলএম শিক্ষা করা ছাড়া কোন রাস্তা নেই আপনি যদি চান দুনিয়াতে শান্তি নিরাপত্তা কায়েম হয়ে যায় এলএমকে ব্যাপক করা ছাড়া কোন রাস্তা এলএমকে ব্যাপক করবে মানুষের বিদ্যুতে এলএম আসবে কোথাও ভয় আনবে এলে যখন আসে এত ভয় আছে এটা বাচ্চা হাত ধরতেছে কেন হাত কত ক্ষতি ক্ষতিকর এই এলএম নেই তার বড় বড় হাত ধরবে না আপনার ক্ষতির এলে তার কাছে আসে এলেন যখন দাপক হয়ে যাবে তো তোমার পাইবেন না টাকা পাইবেন না এখন যে সরকার ভেজাল বিরোধী অভিযান চালাই দিতে কোন দরকার নেই পিতারেও ভেজাল দেওয়া দিতে পারবেন পর অন্তরে আল্লাহ ভয় আছে পর অন্তরে আল্লাহ ভয় আছে আপনার পুলিশ জানি লাগবে না পুলিশ জয়ন দরকার নেই তোর কোথায় যাবে তোর তো জাদুঘরে ঘুরতে হবে তোর জাদুঘরে ঘুরতে হবে ইসলামকে আল্লাহ এলাকে ব্যাপক করে দিলে এমন হবে তোর পাওয়া যাবে এখন আপনি দুই একটা স্তরের হাত কেটে দেন আল্লাহ বিধান দাঁড়িয়ে করেন দুই একটা স্তরের হাত কাটেন তোর পাওয়া যাবে না আল্লাহ বিধানের মধ্যে এমন চাকরি এমন করতে ক্লিয়ার হয়ে গেছে টাকাকে ফাঁকি দিয়ে শরিয়াত অনুযায়ী তিন দিন ঘুরে রাখেন তারপর যদি দেখেন যে বাংলাদেশের কোনো ডাকাতি হয় কিনা গ্রাম থেকে বলতে হবে না আল্লাহ বিধানের এই তাফির আর আমাদের ফাঁকি দিলে ও তিনটা সব গোপনে দিবে কেউ দিবে কেউ দেখবে না তো হলো আল্লাহ পড়ানো আধা ভরা তোরা মূল অনেক সাথে তোমার তোমরা যখন শাস্তি জারি করবা তো মোমিনদের একটা গ্রুপ তার সামনে জারি করবা তার দেখবে এটা তো গোপনে ফাঁকি দিলে কেন দেখবো কোনো কাজ শুনবে তাহলে জগতে শান্তি নিরাপত্তা শৃঙ্খলা তাই হোক পুলিশ দিয়ে হবে না রেট তাই কিন্তু হবে না কত কমে দেয় যা কমাবে তিন গুণ হবে আরো গ্যারান্টি দিতে হবে আপনার মনে হয় সব বাড়ি ঘর আর নেই বাড়ি ঘুরলে তিন গুণ আরো ফায়দা হবে এটা সন্ত্রাস বন্ধ করার তরিকা না সন্ত্রাস বন্ধ করার তরিকা জাতির কাছে কোরআন তুলে দিতে হবে অর্থাৎ কোরআন শিক্ষাকে ব্যাপক করে দিই কোরআন যখন ফিরায় ঢুকবে কোরআন পাওয়া যাবে গোড়ায় রয়েছে আগে পাই আর গা জগা হয়ে যাবে গলত তরিকা গলত তরিকা তো বলছিলাম শান্তি নিরাপত্তা চাইলে এলএমকে ব্যাপক করতে হবে এর কোন বিকল্প নেই দুনিয়াকে রাখতে হবে এলেমের বিকল্প নেই আমি আছে যে একটা গ্রুপ পাল আল্লাহ পাল রসুল করতেছে তাই তোমাদেরকে খাওয়ানো উচিত ব্যবসায়ীকে হ্যাঁ ব্যবসায় ফসল দেওয়া উচিত জমিন জমিনে ফসল দেওয়া উচিত চাকরিওয়ালাকে চাকরিতে বেতন দেওয়া কিন্তু এই গুরু যদি না থাকে আল্লাহ তালা কাউকে পারবেন না কাউকে পারবেন না তাহলে সারা দুনিয়া মাসিকে খেটেছে এই কত এলেন এখন আছে এই লোকগুলো শুনে এই লোকগুলো এই বড় শুনে সকলে খেটেছে এই লোকগুলো বন্ধ করবে তাদের ভালো কেমন করে আল্লাহ তালা দুনিয়া সব নাশ করে দিলেন ধ্বংস করে দিলেন কোনো বার্তা নেই দুনিয়ার আয়াত দুনিয়ার হায়াত পেয়ে কোরআন হাদিসের হয়ে আর মানুষ যদি প্রশস্ত থেকে বাঁচতে চায় একমাত্র রাস্তা এই মানুষকে পশ্চিমার মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এই কোরআন সঙ্গে এই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করে দেবে আর ইংরেজদের বিদ্যা মানুষকে পশু বানায় যায় মানুষ ছিল একটা লোক এটা পশু বানায় পরিপূর্ণ পশু হয়ে গেছে এমন কাণ্ড কারখানা করেছে আল্লাহ এলেন থেকে যখন নারদ হয়ে যায় আর ইংরেজদের বিদ্যা যখন পড়ে সেসব কাজের ভিতরে দুনিয়ার মানুষের কল্যাণ কল্যাণ শুধু নিজের স্বার্থ বোঝে নিজের স্বার্থ ভাইয়ে কোনো কিছু সে বোঝে না বুঝে এর নদী আমাদের সামনে হাজার হাজার রয়েছে এটা ও যদি কান্না কাজ করছে পেটেও করতেছে আপনার কাজ করে দিবেন ম্যানেজ মানি না দেওয়া পর্যন্ত কাজ হবে না এই কৃষি কৃষি চাল তাকে বেতন যে রাখা হয়েছে সেই সাইডটা দেওয়ার জন্য না ম্যানেজ মানে না দেওয়া পর্যন্ত শিক্ষা সন্ধ্যা জানা সে ডাক্তারই একটা একটা মরা গরিব আছে চিকিৎসার জন্য তার কাছে তিনশো টাকা ফিস দেয় একশো টাকা ও ডাক্তার তার চিকিৎসা করবে না তো না আমি কি করবো আমার তো তিনশো টাকা দিতে হবে তাহলে শিক্ষিত হওয়া হবে তুমি কি শোনো তুমি কথাই তুমি শোনো হয়ে থাকো অথবা এই লক্ষ্য করো একশো টাকা নিয়ে চিকিৎসা করো কিন্তু আপনি এইরকম ডাক্তার দূরবীন দিয়ে ঢুকতে হবে ফিস দিলেও সে চিকিৎসা করতে রাজি হবে আজকাল হয়তো একটু অভিযোগ ছিল কিন্তু ডাক্তার তৈরি হইতে পারে যারা শেষ মতো খান সেগুলি করবে তা না হলে যারা আরো সেবা না যারা যারা কথা তবলিগে যায় শুধু এনে ইংরেজদের ছোড়াতে ডাক্তার হয়ে গেছে কোন ডাক্তার মধ্যে আপনি এরকম পাইলেন না পাইলেন সে সত্য সেবক সত্য সত্যায় এসে বলতেছিলাম মানুষ আর দাওয়া এর মধ্যে কোরআন এক পার্থক্য সৃষ্টি করে এলাম থাকে মানুষ হয়ে গেল এলাম নেই জানোয়ার হয়ে গেল জানোয়ার মধ্যে সাপ আছে না খোকর মারবে এক কোনা রক্ত খাবে না খোকর খাবে আপন আপনাকে করে দেবে তার প্রক্রিয়া আমার এই হবে যে তার কোনো ক্ষতি হবে না কিন্তু আটটা লোক শেষ করে দেবে আর একটা লোক শেষ করে দেবে তার কিন্তু কোনো লাভ নেই প্রশ্নত্র শেষ খুব বড় প্রসেস না অন্যকে ক্ষতি করে নিজের লাভ নেই তার ধর্ম অন্যকে শেষ করে দেয় দিয়ে নিজেকে নিজে রক্ত খায় একটু মানুষ হয়ে যায় অন্যকে চিরে ধরে তাকে রাস্তায় বসায় দিয়ে পথের বিদ্যুৎ বানায় দিচ্ছে সে নিজে করল হয়ে গেছে সে ইনসান আছে না বাঘ হয়ে গেছে এক এক জন্মের স্বভাব তাদের মধ্যে এসে গেছে যারা এলএম থেকে নয় আর সবচেয়ে বড় কথা এলএম শিখলে আপনার জীবন পরমাণুর জীবন যা শুরু আছে সবচেয়ে ওই জীবনে কামিয়াবি ওই জীবনে জানলা হাসল করার কোন ব্যবস্থা নেই বোঝাতে গেছে ওখানে যেতে হবে আল্লাহর গোলামে এলএম শিখতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে তাই মৃত্যুর পরে সেই অত্যন্ত জান্নাত যা শুরু আছে শেষ নেই বনের কিনারে কোন খেয়াল আমার সাথে সাথে সেই নিয়ামত আপনার সামনে মজুদ তাও আপনার কারণ আছে বনের কিনারে খেয়াল আসছে যে আমি একটু সাবার খাইতে চাই তাদের উদ্যোগ সাবাব চলে মনের কিনারে পাল্টের কিনারে আসছে আমি একটু মিঠা আঙুর খাইতে চাই আঙুর চলে তো জানালা দিয়ে ডাল আপনার সামনে চলবে একটা ঝুললেন সাথে আরেকটাও ঘেরা হবে শেষ করা যাবে সত্যি থাকবে জান্নাতের নেওয়ার মতো সে খাওয়ার যোগ্যতা নেই সেই জান্নাত চাইতে হলে আপনাকে এলের কোন বিকল্প আমরা তো পাবেন মানুষকে দেখা দেখি করলেন আমার কবর দেখবেন যে জান্নাত রেডি সেটা হবে আপনাকে এলে শিখতে হবে তাই মাদ্রাসা ভর্তি হয়ে শেখেন তাই চিল্লা দিয়ে শেখেন তাই ওলা ওলামাদের মন্দির কাছে শেখেন এলে শিখতেই হবে এর কোন বিকল্প তবে এই আমাদের এই যে আলামত যে লোকেরা এলেম শিখতে রাজি হবে না যাদের জন্য শিখবে গলত নিয়ে শিখবে এই আলামতকে আমরা আমাদের শব্দ অনুযায়ী এই আলামতটা আমাদের মধ্যে প্রকাশ না পাইব আমরা এলেন শিখব আমাদের বাচ্চাদের শিখাইব মাদ্রাসা শিখাই রাখার জন্য মাদ্রাসা তৈরি করবো সাহায্য করবো আল্লাহ তালা আমাদেরকে তো দান করবো আমি আলহামদুলিল্লাহ রবিল্লা